আয়সা রাদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নাব্বি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো